এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার সামনে পড়লে দুরুদ হৃদয় যে জোড়ায় তোমার সামনে পড়লে দুরুদ হৃদয় যে জোড়ায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় কি খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রোশনীতে আধার লোকায় কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রোশনীতে আধার লুকায় তোমার শিলায় শান্তি নামে অশান্ত ধরায় তোমার শিলায় শান্তি নামে অশান্ত ধরায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় তোমার নামের রাশক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা তোমার নামের রাশক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটায় এই আশিকে যেন তোমার কদমে লুটায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়